জমি আরি জমিয়া তুমি আমার পিয়া জমি আরি জমিয়া তুমি আমার পিয়া জমিয়ায় ইসল সোয়ায় আল্লাহ রহমি হবি কামিয়ায় জমিয়ায় ইসল সোয়ায় আল্লাহ হোমি হবি কামিয়াব পরিচালক সুন্নতল জামাত দেই যে শুধুই হকের দাওয়াত জমিয়ার জমিয়া জিন্দাবাদ জিন্দাবাদ সুন্নতল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ সুন্নতল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ